তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি রহমতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে তিনি রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে জানতে কি চাও তার মাকা বুঝতে কি চাও তার জামাল শুনতে কি চাও তার কামাল বলবো তবে কি জানতে কি চাও তার মাকা বুঝতে কি চাও তার জামাল শুনতে কি চাও তার কামাল বলবো তবে কি জানতে কি চাও তার মাকাম বুঝতে কি চাও তার জামাল শুনতে কি চাও তার কামাল বলবো তবে কি সে যে তোমার আমার প্রিয় নাবি সে যে তোমার আমার প্রিয় নাবি রাহমাতুল্লিল সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় নাবি কারিম তিনি রাহমাতুল্লিল সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় নাবি কারিম আর কেহ নয় মোদের প্রিয় না বেকারি তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিয়েকারী আর কেহ নয় মোদের প্রিয় না বেকারি তিনি আর কেহ নয় মোদের প্রিয় না বেকারি আর কেহ নয় মোদের প্রিয় না বেকারি তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে কার প্রেমে সৃজন হলো এই ধরণী কার নূরে আলোকিত এই অবনি কার প্রেমে সৃজন হলো এই ধরণী কার নূরে আলোকিত এই অবনি কার প্রেমে সৃজন হলো এই ধরণী কার নূরে আলোকিত এই অবনি কার প্রেমে সরব হলো আজ সকল ধনী কার প্রেমে সরব হলো আজ সকল ধনী তিনি রহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় নাবিয়ে কারিম আর কেহ নয় মোদের প্রিয় নাবিয়ে কারিম তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে কারিম আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে কারিম তিনি রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে কারিম আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে কারিম তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা বলতে